বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো ফোটা বিল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচায় কোষ কালো আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচায় কোষ কালো আকাশ ভরা তারার মেলা ঝিলি মিলি আলো রোজ বিহানে সোনা রবি ঘুচায় কোষ কালো কারি সারা তার ইশারায় তারাই তারাই হয় না রে আমিল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তান যে সবার জুড়াই মনোপ্রাণ কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তান যে সবার জুড়াই মনোপ্রাণ কে দিল ওই পাখির গলে মিষ্টি মধুর গান শুনে তারি তান যে সবার জুড়াই মনোপ্রাণ কার প্রেমেতে এ কার প্রেমেতে পাগল পারা বসন্তের কোকিল ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফোটাবি তারপরও সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা তারপর সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা তারপর সে হৃদয় জুড়ে এত ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখি নিয়ে শত আশা কার মায়াতে এ কার মায়াতে মনে মনে হয় রে এত মিল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি ফুল ফসলে কে সাজালো সাপলা ফোটাবি বলতে পারো তুলিতে আকাশ হলো নীল বলতে পারো কার তুলিতে আকাশ হলো নীল ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি ফুল ফসলে কে সাজালো শাপলা ফুটাবি